সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চিতে বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্যে হিমাদ্র কিশোর দাশগুপ্তর লেখা নিপ ভাঙা কলম হিমাদ্র কিশোর দাশগুপ্তর জন্ম উনিশশো সালে কলকাতায় ইতিহাস নিয়ে এম এ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শিশু কিশোরদের জন্য প্রায় সবকটি পত্রিকায় নিয়মিত লেখেন আজকের গল্পটি আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির প্রকাশিত ভয় ভয়ঙ্কর বইটি থেকে প্রধান চরিত্রে ভবতোষবাবু এবং মৃগাঙ্ক শুরু হচ্ছে নিপ ভাঙা কলম ভবতোষবাবু অফিস ফেরতা যখন পার্ক স্ট্রিটের কলমের দোকানটাতে গিয়ে পৌঁছলেন তখন সন্ধে নামবো নামবো করছে দোকানের মালিক সুধাময়বাবু হেসে বললেন আরে মশাই আপনার এত দেরি হলো কেন আসতে আজ আবার আমার একটা নেমন্তন্ন আছে বুঝেছেন এখনই দোকান বন্ধ করতে যাচ্ছিলাম রুমাল দিয়ে ঘাম মুছতে মুছতে ভবতোষবাবু বললেন আর বলবেন না মশাই আমার অফিসে এখন কাজের যা চাপ তাতে বেরোবার ফুরসতি নেই সকাল আটটায় অফিসে ঢুকে সেই যে কলম নিয়ে বসলাম তারপর মাথা তুললাম বেলা পাঁচটায় তারপর ছুটতে ছুটতে এখানে এলাম সুধাময়বাবু রসিকতা করে বললেন আপনার তো কলমের ওপর বরাবরই প্রবল টান হ্যাঁ? আপনি তাই কিছুতেই কলম ছাড়তে চান না মজা করে বললেও কথাটা মিথ্যে বলেননি তিনি ভবতোষবাবুর এই একটাই শখ কলম সংগ্রহ করা নানা দেশে নানা ধরনের নামি কোম্পানির কলম আছে তার সংগ্রহে কলম কেনার জন্য তিনি কখনো অর্থের কার্পণ্য করেন না এই তো মাসখানেক আগে এই দোকান থেকেই পঁচিশ হাজার টাকা দিয়ে বিদেশি ব্র্যান্ডের কলম কিনে নিয়ে গেছেন তিনি নতুন কোনো কলম এলেই সুধাময়বাবু টেলিফোন করেন তাকে ভবতোষ দোকানে এসে কলম পছন্দ হলে কিনে নিয়ে যান দুদিন আগে সুধাময়বাবু টেলিফোন করেছিলেন তাকে সেজন্য ভবতোষবাবুর আজ এখানে আসা ভবতোষবাবু এরপর জানতে চাইলেন দেখান নতুন কি এলো সুধাময়বাবু হেসে বললেন নতুন নয় হ্যাঁ, পুরনো পুরনো দেখাচ্ছি দেখাচ্ছি দোকান সংলগ্ন পেছনে একটা ঘর আছে যেটা দোকানের স্টোর রুম সেখানে ঢুকে কিছুক্ষণের মধ্যেই একটা কলমের বাক্স নিয়ে বেরিয়ে এলেন সুধাময়বাবু দেখেই বোঝা যাচ্ছে বাক্সটা অনেক পুরনো ভবতোষবাবুর সামনে বাক্সটা খুললেন সুধাময়বাবু তার মধ্যে রাখা আছে একটা লাল রঙের পেট মোটা ফাউন্টেন পেন কলমটা ভবতোষবাবুর হাতে তুলে দিয়ে সুধাময়বাবু বললেন এই এই গায়ের লেখাটা পড়ে দেখুন একবার লেখাটা পড়ে অবাক হয়ে গেলেন ভবতোষবাবু পেন্টার গায়ে খুদে হরফে লেখা বিখ্যাত এক কলম কোম্পানির নাম তার সঙ্গে লেখা London manufacturing year nineteen hundred অর্থাৎ কলমটার বয়স একশো বছরেরও বেশি ভবতোষবাবু বিস্মিতভাবে প্রশ্ন করলেন এ কলম আপনি পেলেন কোথায় সুধাময়বাবু বললেন ওই আমার গোডাউনটা পরিষ্কার করতে গিয়ে একটা পুরনো বাক্সের মধ্যে কলমের বাক্সটা ছিল আমাদের এই তিন পুরুষের কলমের দোকান বয়েছেন একশো বছরের পুরনো একসময় সাহেব শুভরাও এখানে আসতেন কলম কিনতে বা কলম সারাতে আমার ধারণা তেমনই কারো কলম এটা ভবতোষবাবু বললেন এটা এখন অ্যান্টিক জিনিস মশাই ক্লিপটা তো রূপর মনে হচ্ছে সুধাময়বাবু বললেন অ্যান্টিক কিন্তু কলমটা একবার খুলে দেখুন কলমের ক্যাপটা খুলেই ভবতোষবাবু দেখতে পেলেন কলমের নিবটা ভাঙা তিনি বলে উঠলেন এ মা নিব যে ভাঙা সুধাময়বাবু বললেন হ্যাঁ ভাঙা আমার ধারণা কেউ সে সময় কলমের নিপটা পাল্টাবার জন্য দোকানে কলমটা দিয়ে গেছিল তারপর আর নিতে আসেনি এ কথা বলার পর সুধাময়বাবু বললেন তবে কলমটা ভাঙা হলেও এটার এখন অন্য মূল্য আছে বুঝেছেন এটা আপনাকে উপহার দিতে চাই হ্যাঁ হ্যাঁ আমি একবার চেষ্টা করে দেখবো নাকি বিদেশে এই নিপ পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় তবে তার কোনো কথাই নেই ভবতোষবাবু তার কথা শুনে বললেন কিন্তু আমাকে কেন যদিও মনে মনে বেশ খুশি হলেন তিনি সুধাময়বাবু বললেন আরে মশাই আপনি আমার পুরনো কাস্টমার কত দামি দামি পেন কেনেন এখান থেকে তাছাড়া এই জিনিসের মর্ম সবাই বোঝে না তাই এটা আপনাকে উপহার দিলাম ভবতোষবাবু বললেন ধন্যবাদ আপনাকে আপনার উপহার আমি গ্রহণ করলাম বাবুর দোকান বন্ধ করার তাড়া আছে তাই আর সময় নষ্ট না করে উপহারটা কাঁধের ব্যাগে পুরে ভবতোষবাবু রাস্তায় নামলেন কলমের দোকান থেকে বাইরে বেরিয়ে রাস্তা পেরোলেন ভবতোষবাবু পাশেই গড়ের মাঠ সূর্যর শেষ আলোটুকু ছড়িয়ে পড়েছে বিশাল মাঠটায় একসময় ছাত্রাবস্থায় যখন তিনি ইউনিভার্সিটিতে পড়তেন তখন তিনি বন্ধুদের সঙ্গে ইউনিভার্সিটি পালিয়ে এই গড়ের মাঠে এসে আড্ডা দিতেন কোথায় হারিয়ে গেছে সেই সব সোনালি দিন মাঠের দু এক জায়গাতে ছেলে দল খেলা করছে কিন্তু বিশাল মাঠটাকে ফাঁকাই বলা চলে মাঠটা যেন ডাক ছিল ভবতোষবাবুকে তিনি একলা মানুষ তাছাড়া আজ বাড়ি ফেরার তেমন তাড়াও নেই পরদিন কালী পুজো অফিস ছুটি তার বাড়িও বেশি দূর নয় এই কলকাতা শহরে ঝামা পুকুর লেনে ভবতোষবাবু ভাবলেন মাঠে গিয়ে কোথাও একটা বসা যাক বহুদিন এমন কোনো খোলামেলা জায়গাতে গিয়ে বসেননি তিনি কথাটা ভেবে রাস্তার পাশে এক বাদাম মলার থেকে এক ঠোঙা বাদাম কিনলেন তিনি তারপর মাঠের ভেতর প্রবেশ করলেন ভবতোষবাবু হাঁটতে হাঁটতে এগোলেন মাঠের ভেতর দিকে রাস্তার কোলাহল আস্তে আস্তে দূরে সরে যেতে লাগল মাঝ মাঠের এক পাশে যেখানে একটা বিরাট গাছ একলা দাঁড়িয়ে আছে তার নিচে গিয়ে বসলেন তিনি দুপাশের রাস্তার গাড়ি বা লোকজনের শব্দ কিছুই এ জায়গা পর্যন্ত পৌঁছয় না গাছের তলায় বসে প্রথমে বাদাম খেতে লাগলেন ভবতোষবাবু সন্ধে নামবে তিনি দেখলেন মাঠে যারা খেলছিল সেই ছেলের দল ব্যাট উইকেট গুটিয়ে এবার বাড়ি ফেরার পথ ধরল ভবতোষবাবুর মনে হল কলমটা আবার একবার দেখা যাক কাঁধের ঝোলা ব্যাগ থেকে কলমের বাক্সটা বার করলেন তিনি তারপর বাক্সটা খুলে কলমটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন তার ক্যাপটা খুলে ভাঙা নিপটা ভালো করে দেখতে দেখতে তিনি ভাবতে লাগলেন যে সুধাময় যদি এই নিপটা জোগাড় করে দিতে পারেন তবে বেশ হয় আর যদি নাও পারেন তবুও জিনিসটা অমূল্য দ্রুত অন্ধকার নামতে শুরু করেছে চারপাশে রাস্তার দিকে বাতি স্তম্ভগুলো জ্বলে উঠতে শুরু করেছে কালী পুজোর আগের দিন আজ আবার ভূত চতুর্দশীর রাত চাঁদ উঠবে না বাড়ি ফিরে আজ আবার চোদ্দ প্রদীপ জ্বালাতে হবে দূরে রাস্তার গায়ে আলোগুলো জ্বলে উঠতে দেখে কথাটা মনে পড়ল ভবতোষবাবুর এবার তবে তাকে উঠতে হবে হঠাৎ কিছুটা তফাত থেকে একটা কণ্ঠস্বর কানে এলো তার খাঁটি বিলাতি কলম ভবতোষবাবু তাকিয়ে দেখলেন কোত্থেকে যেন একজন এসে দাঁড়িয়েছেন তার কয়েক হাত দূরে লোকটার পরনে ধুতির ওপর হাফ শার্ট পায়ে চপ্পল লোক না বলে তাকে যুবক বা ছেলেই বলা যায় সম্ভবত কৈশোর পেরিয়ে সদ্য যৌবনে পদার্পণ করেছে সে ছেলেটা এক দৃষ্টি তাকিয়ে আছে ভবতোষবাবুর হাতের কলমের দিকে তার ঠোঁটের কোণে যেন আবছা হাসির রেশ তাকে দেখে ভদ্র ঘরের ছেলে বলেই মনে হয় তবে আজকাল এ বয়সে ছেলেরা কেউ ধুতি পরে না ভবতোষবাবু নিজে বরাবর ধুতি পাঞ্জাবি পরেন তাই ছেলেটার পোশাক দেখে ভালোই লাগলো তা ভবতোষবাবুর বয়স ষাটের কাছে ছেলেটা যেহেতু তার থেকে অনেক ছোট তাই তাকে তিনি তুমি সম্বোধন করে মৃদু বিস্মিতভাবেই প্রশ্ন করলেন কিভাবে বুঝলে এটা বিলিতি কলম হুম তুমি কলম চেনো ছেলেটা জবাব দিল না সব কলম চিনি না তবে এই কলমটা আমি দেখেছি তুমি কি করো কোথায় থাকো এমন কলম কোথায় দেখেছ ছেলেটা একটু ইতস্তত করে বলল আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কথাটা শুনেই ভবতোষবাবু বললেন বেশ বেশ কলকাতায় বেড়াতে এসেছো বুঝি একসময় আমার পূর্বপুরুষরাও ঢাকায় থাকতেন আমার জন্ম অবশ্যই কলকাতা শহরে এই কলম হজসেন সাহেবের ছিল হজসেন সাহেব কে কুমিল্লার সাব জজ সাহেব ম্যাজিস্ট্রেট সাহেব তার ওই কলম নিয়ে একটা গল্প আছে কি গল্প কৌতূহলী হয়ে জানতে চাইলেন ভবতোষবাবু ছেলেটা বলল শুনবেন তবে একটু বসেই বলি আমাকে এখানে থাকতে হবে একজন আসবে এখানে আজ থেকে প্রায় একশো বছর আগের ঘটনা উনিশশো কুড়ি সন ব্রিটিশ রাজশক্তি তখন নিপীড়ন চালাচ্ছে ভারতবর্ষের বুকে আর ব্রিটিশ শাসনকে উৎখাত করার জন্য শুরু হয়েছে সশস্ত্র বিপ্লবী আন্দোলন আর তাতে ঝাঁপিয়ে পড়ছে অবিভক্ত বাংলার যুব সমাজ স্কুল কলেজ থেকে বেরিয়ে দেশ ও মাতৃকাকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করতে বিপ্লবী আন্দোলনে যোগ দিচ্ছে ছাত্ররা তারা মারছে এবং মরছেও উনিশশো সনে ফাঁসির দড়ি গলায় পড়েছেন ক্ষুদিরাম বসু শহীদ হয়েছেন প্রফুল্ল চাকি প্রফুল্ল চক্রবর্তী সহ চেনা অচেনা অনেকে ব্রিটিশ পুলিশের ফাঁসির দড়ি বা বন্দুকের গুলি কিছুই দমাতে পারছে না বাংলার দামাল ছেলেদের যেন দেশের জন্য শহীদ হওয়ার জন্যই জন্মেছে তারা কলকাতার অনুশীলন সমিতির শাখা হিসেবে উনিশশো সালে ঢাকাতেও বিপ্লবী সংগঠন অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্র যোগ দেয় তাতে তেমনই এক ছাত্র ছিল মৃগাঙ্ক চাকলাদার ষোলো বছর বয়স বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছেলেবেলায় তার বাবা মা মারা গেছিল নিকটাত্মীয় বলতেও কেউ ছিল না দূর সম্পর্কের এক মামার বাড়িতে কাজকর্ম করে দেবার বিনিময়ে থাকতো সে তারপর সে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে উঠে এসেছিল মেধাবী ছাত্র বলে কিছু জলপানি পেত আর দুটো দোকানে খাতা লেখার কাজ করত তাতেই চলতো তার কিন্তু তার সঙ্গে হজসেন সাহেবের কলমের সম্পর্ক কি তুমি তো বললে হদসান সাহেবের কলমের গল্প বলবে সম্পর্ক আছে একটু ধৈর্য ধরে শুনুন হ্যাঁ ওই মৃগাঙ্ক চাকলাদার সে যুক্ত হলো গুপ্ত সমিতির সঙ্গে কিছুদিনের মধ্যেই তার কাঁধে একটা দায়িত্ব বর্তালো বিপ্লবীদের এখন অস্ত্রের দরকার ঠিক হলো কুমিল্লার এক পুলিশ চৌকিতে হানা দিয়ে রাইফেল পিস্তল লুট করতে হবে সেই মতো আরও কয়েকজন সঙ্গীর সঙ্গেই কুমিল্লায় পৌঁছল সে স্থানীয় গুপ্ত সমিতির সাহায্যে বেশ কয়েক মাস কুমিল্লায় থাকার পর অবশেষে এলো সেই নির্দিষ্ট দিন সেদিনও ছিল এমন ভূত চতুর্দশীর রাত চারপাশ অন্ধকার থাকবে বলে সে রাতটাকেই বেছে নিয়েছিল তারা মাঝরাতে তারা অতর্কিত হানা দিল পুলিশ ফাঁড়িতে জনাসাতে বাঙালি যুবকের দল শুরু হলো দুপক্ষের গুলির লড়াই মুহুর্মুহু গুলির শব্দ আর বন্দে মাতরম ধ্বনিতে বিলীন হয়ে যেতে লাগলো রাত্রির নিস্তব্ধতা কথা বলে রাস্তার দিকে কি যেন দেখার চেষ্টা করে থামল ছেলেটা গল্পটা এবার আকর্ষণ করতে শুরু করেছে বাবুকে তিনি বললেন থামলে কেন বলো আবার বলতে শুরু করলো ছেলেটা বিপ্লবীদের গুলিতে মারা পড়ল এক গোড়া পুলিশ অফিসার ঘায়লও হলো বেশ কয়েকজন দেশি সেপাই চারটে রাইফেল আর তিনটে পিস্তল ছিনতাই করে পালাবার পথ ধরল বিপ্লবীরা কিন্তু কিছুটা পথ এগোবার পরই একটা পুলিশের গাড়ি পিছু ধাওয়া করল অন্যরা পালাতে পারলেও মৃগাঙ্ক আর দলনেতা কানাই গুপ্ত ঢুকে পড়লেন একটা বাড়িতে বাড়ির মালিক নিরঞ্জন মল্লিক অবশ্য তাদের আশ্বস্ত করলেন যে কিছু হবে না ঘটনার পরদিনই পুলিশ বিজ্ঞাপন দিল যে যদি কেউ বিপ্লবীদের কোনো খবর দিতে পারে তবে তাকে একশো টাকা পুরস্কার দেওয়া হবে আর মাত্র সেই একশো টাকার লোভে বাড়ির মালিকের শ্যালক পুলিশকে খবরটা জানিয়ে দিল ধরা পড়ে গেল দুই বিপ্লবী এ পর্যন্ত বলে আবারও মাঠের একপাশে রাস্তার দিকে তাকিয়ে চুপ করে গেল ছেলেটা ভবতোষবাবু বলে উঠলেন তারপর তারপর এবার যেন মৃদু হাসল ছেলেটা সে বলল এখান থেকেই আসল গল্পের শুরু প্রথমে জেলে নিয়ে যাওয়া হলো দুই বিপ্লবীকে অন্য সঙ্গীদের নাম বার করার জন্য তাদের ওপর শুরু হলো অকথ্য অত্যাচার কিন্তু একটাও নাম বা খবর বার করতে পারল না তারা অবশেষে মামলা উঠল হৎসেন সাহেবের কোর্টে খুন লুণ্ঠন এবং রাষ্ট্রদ্রোহিতার মামলা হৎসেন সাহেবের কোর্টে মামলা ওঠা মানেই ফাঁসি অথবা দ্বীপান্তর নিদেন পক্ষে যাবজ্জীবন সাজা বিপ্লবীদের সাজা দিয়ে ইতিমধ্যেই নাম কামিয়েছেন কুখ্যাত হৎসেন সাহেব বিচারের নামে কিছুদিন ধরে প্রহসন চলার পর এলো সাজা ঘোষণার দিন কাঠ করায় দাঁড়িয়ে দুই দেশপ্রেমিক বাঙালি যুবক আর বিচারকের আসনে লালমুখো হচ্ছেন সাহেব সাহেব কি রায় দিতে যাচ্ছেন তা বুঝতে অসুবিধে হলো না দুই বিপ্লবীর কারণ বিচারক তার চেয়ারে বসার আগেই একজন আর্দালি প্লেটের মতো দেখতে একটা পাথর এনে রেখে গেছিল তার টেবিলে বিচারক তার টেবিলে এসে বসলেন তারপর আদেশনামা পাঠ করলেন কানাইয়ের ফাঁসি আর মৃগাঙ্কে তখনও আঠেরো বছর হয়নি বলে সাজা কিছুটা কম যাবজ্জীবন দ্বীপান্তর রায়দানের পর হচ্ছেন আসামিদের কাছে জানতে চাইলেন তোমাদের কিছু বলার আছে তার কথা শুনে মৃগাঙ্ক চিৎকার করে বলে উঠল তুমিও বাঁচবে না সাহেব দরকার হলে প্রতি জন্মে তোমাকে মারবো আমি ইহলোক বা পরলোক কোনো লোকেই আমার হাত থেকে বাঁচবে না তুমি সাহেব তাচ্ছিল্যের হাসি হাসলেন তারপর আপনার ওই কলম দিয়ে ফাঁসির আদেশ সই করে পাথরের চাকতিতে চাপ দিয়ে নিপ ভেঙে ফেললেন ফাঁসির সাজা যে কলম দিয়ে স্বাক্ষর করা হয় তার নিপ ভেঙে ফেলাই রীতি ভবতোষবাবু কথাটা শুনে মনে মনে বলে উঠলেন আরে আমার কলমের নিপটাও যে ভাঙা ছেলেটা বলে চলল দুই বিপ্লবীকে দুই জেলে স্থানান্তর করা হলো ফাঁসি হয়ে গেল একজনের কিন্তু মৃগাঙ্ককে দ্বীপান্তরে পাঠাবার আগেই একদিন সন্ধ্যায় জেল থেকে পাঁচিল টোপকে পালালো সে পুলিশ তার খোঁজ চালাতে লাগলো ঠিকই কিন্তু ধরতে তাকে পারল না মৃগাঙ্ক পালিয়ে চলে এলো কলকাতায় কিন্তু সে তার শপথের কথা ভুলল না যেভাবেই হোক ওই হজসনকে শাস্তি দিতে হবে এদিকে অন্য একটা ঘটনা ঘটেছিল সাহেব তো কলমের নিপ ভেঙে ফেললেন ঠিকই কিন্তু তারপরেই তার খেয়াল হলো এই কলম তো সরকারি কলম নয় এটা তার স্ত্রীর দেওয়া উপহার সে যদি কলমটা সাহেবের কাছে দেখতে চায় তবে তিনি বিপদে পড়বেন বিড়ম্বনার থেকে বাঁচার জন্য তিনি তার এক আরদালির হাত দিয়ে কলমটা নি বদলাবার জন্য পাঠিয়ে দিলেন কলকাতার এক কলমের দোকানে কিন্তু নিব না থাকায় দোকানদার কলমটা তাকে দোকানে রেখে যেতে বললেন এবং বললেন বিলের থেকে নিব আসলে তিনি করে দেবেন মাস তিনেক বাদে সাহেব ঠিক করলেন তিনি দুটো কাজে কলকাতা আসবেন একটা তার সরকারি কাজ আর দ্বিতীয় কাজটা হলো কলমের নিবটা যদি ঠিক হয়ে থাকে তবে তা ফেরত নিয়ে যাবেন তিনি খবরটা তার এক আর্দালির মারফত পৌঁছে গেল বিপ্লবীদের কানে তারা ব্যাপারটা জানিয়ে দিলেন মৃগাঙ্ককে সাহেব কোন ট্রেনে আসছেন কোথায় কোথায় যাবেন এসব ব্যাপার সাহেব ট্রেন থেকে নামতেই মৃগাঙ্ক অনুসরণ করলে তাকে সাহেব প্রথমে লাট ভবনে ঢুকলেন তারপর সেখানের কাছে রাস্তা পেরিয়ে গড়ের মাঠে ঢুকলেন কোনাকুনি মাঠ পেরিয়ে পার্ক স্ট্রিটের কলমের দোকানে যাওয়ার জন্য আর ঠিক এই জায়গাতেই হৎসেন সাহেব আর মৃগাঙ্কর দেখা হল সাহেব মৃগাঙ্ককে দেখতে পেয়েই বলে উঠলেন you are under arrest Mriganka তুমি ধরা দাও সাহেবের সঙ্গে একজন দেহরক্ষী ছিল সে ধরতে গেল তাকে কিন্তু মৃগাঙ্ক তৈরি হয়েই ছিল সে পিস্তল বার করে গুলি চালিয়ে দিল হৎসেন সাহেবের হৃৎপিণ্ড লক্ষ্য করে তার নিপ ভাঙা কলমটাই তার মৃত্যু ডেকে আনলো কিন্তু দেহরক্ষীকে লক্ষ্য করে মৃগাঙ্ক বেশ কয়েকটা গুলি চালালো ঠিকই কিন্তু তার লক্ষ্য ভ্রষ্ট হল সেই দেহরক্ষীর পাল্টা গুলিতে নিহত হল বিপ্লবী মৃগাঙ্ক চাকলাদা তার দেহটা পরবর্তীকালে কাউকে না জানিয়ে এই গড়ের মাঠেই পুঁতে দেওয়া হয়েছিল ঠিক যেমন প্রফুল্ল চাকির ছিন্নমুণ্ড পুঁতে ফেলা হয়েছিল কলকাতার এক পার্কে এই বলে থেমে গেল ছেলেটা ভবতোষবাবু বিস্মিত হয়ে বলে উঠলেন এত কথা তুমি জানলে কিভাবে তুমি কি বলতে চাইছো আমার কলমটা ভবতোষবাবুর কথা শেষ হতে না হতেই একটু তফাতে তাকিয়ে তড়াক করে লাফিয়ে উঠল ছেলেটা তারপর দ্রুত গিয়ে আশ্রয় নিল গাছের গুঁড়ির আড়ালে ভবতোষবাবু দেখতে পেলেন রাস্তার দিক থেকে মাঠ পেরিয়ে দুটো ছায়া মূর্তি এগিয়ে আসছে তার দিকে লোক দুজন ভবতোষবাবুর সামনে এসে দাঁড়াল অন্ধকারের মধ্যে ভবতোষবাবুর যা মনে হল তাতে তাদের একজনের পরনে সাহেবি পোশাক কোট হ্যাট আর তার সঙ্গীর পরনে পুলিশের পোশাক সাহেবের পোশাক পরা লোকটা ভবতোষবাবুর উদ্দেশ্যে ভাঙা ভাঙা বাংলায় বলল বাবু স্ট্যান্ড আপ উহা আমার কলম উহা আমাকে ফিরাইয়া দাও তার কথা শুনে ভবতোষবাবু বুঝতে পারলেন লোকটা সত্যি সাহেব বিস্মিতভাবে তিনি উঠে দাঁড়াতে যাচ্ছিলেন ঠিক সেই সময় গাছের গুঁড়ির আড়াল থেকে বেরিয়ে এলো ছেলেটি তাকে দেখেই সাহেব বলে উঠলেন তুমি ছেলেটা বলে উঠল হ্যাঁ আমি তোমাকে কলমটা এখানে আবার টেনে আনবে জানতাম ভাঙা নিমের কলমটার প্রতি তোমার টান পরকালেও গেল না যেমন যায়নি আমার আক্রোশ সাহেব বলে উঠলেন ইউ আন্ডার তুমি ধরা দাও মৃগাঙ্ক ছেলেটা বলে উঠল না তোমাকে পরকালেও ছাড়বো না আমি পিস্তল বার করল মৃগাঙ্ক সাহেবের অনুচর তাকে ধরতে যেতেই মৃগাঙ্ক গুলি চালিয়ে দিল সাহেবের বুক লক্ষ্য করে বুলেটের খোলটা ভবতোষবাবুর গায়ে এসে পড়ল আর তার মধ্যেই বুলেটটা ফুঁড়ে দিল সাহেবের বুক মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলেন সাহেব এরপর শুরু হলো মৃগাঙ্ক আর সাহেবের দেহরক্ষীর মধ্যে গুলির লড়াই হাত কাঁপছে ভবতোষবাবু উঠে দাঁড়াতে গিয়েও পারছেন না তিনি আর এরপরেই হঠাৎ গুলির আঘাতে ভবতোষবাবুর গায়ের ওপর ছিটকে পড়ল ছেলেটা পুলিশটা এবার বন্দুক তাক করে এগিয়ে এলো ভবতোষবাবুর দিকে হয়তো সে ভবতোষবাবুকে ছেলেটা সঙ্গী মনে করেছে আতঙ্কে চোখ বুঝে ফেললেন ভবতোষবাবু লোকটা এসে তার একটা কাঁধ চেপে ধরল কাঁধ ধরে ঝাঁকাতে ঝাঁকাতে এরপর যেন সে বলতে লাগলো এই যে উঠুন উঠে পড়ুন উঠে পড়ুন উঠে পড়ুন তাহলে লোকটা গুলি চালাবে না ভয় ভয় চোখ খুললেন ভবতোষবাবু তিনি চোখ মেলে দেখলেন তার সামনে একজন পুলিশ দাঁড়িয়ে আছে ঠিকই কিন্তু একটু আগে দেখা সাহেবের সঙ্গী সেই পুলিশ নয় সাদা ইউনিফর্ম পরা কলকাতা পুলিশের একজন অফিসার আর তার সঙ্গে একজন কনস্টেবল অফিসার ভদ্রলোকই তার কাঁধ ধরে ঝাঁকাচ্ছিলেন একটু থতমত খেয়ে কলম বাক্স আর ব্যাগটা নিয়ে উঠে দাঁড়ালেন ভবতোষবাবু তার কানে এখনো বাজছে গুলির শব্দ কয়েক মুহূর্তের মধ্যে অবশ্য তার কারণ বুঝতে পারলেন তিনি কালী পুজোর আগের রাতেই মাঠের পাশে বসে কিছু লোক পটকা ফাটাচ্ছে এ তারই শব্দ ভবতোষবাবুকে পুলিশ অফিসার প্রশ্ন করলেন আপনি কি করেন কোথায় থাকেন তিনি জবাব দিলেন ঝামা পুকুর লেনে থাকি ডালহাউসির এক সরকারি অফিসে চাকরি করি পরিচয়পত্র দেখাবো পুলিশ অফিসার সম্ভবত অনুমান করলেন যে সত্যি বলছেন ভবতোষবাবু তিনি বললেন থাক সে দরকার নেই মাঠে হাওয়া খেতে বসে ঘুমিয়ে পড়েছিলেন বুঝি অনেকক্ষণ অন্ধকার নেমেছে দিনকাল ভালো না একলা মাঠে বসা ঠিক না যান যান বাড়ি যান পুলিশ অফিসারকে ধন্যবাদ জানিয়ে পেনের বাক্সটা ব্যাগে পুরে হাঁটতে হাঁটতে রাস্তায় উঠলেন ভবতোষবাবু তারপর বাড়ি ফেরার জন্য একটা ট্যাক্সিতে চেপে বসলেন উজ্জ্বল আলোকময় কলকাতার রাস্তা চারপাশে তাকিয়ে দেখতে দেখতে তিনি ভাবলেন তাঁর দেখাটা নিশ্চয়ই স্বপ্ন ছিল কোন একটা বইতে যেন তিনি পড়েছিলেন যে ফাঁসির সাজা ঘোষণার পর বিচারকরা আদেশে স্বাক্ষর করে কলমের নিপটা ভেঙে দেন কলমের ভাঙা নিপ দেখে তার অবচেতনে সে কথাটাই মনে এসেছিল অফিসে কদিন কাজের খুব চাপ মাঠে বসে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলেন তিনি তারপর ভাঙা নিবের কলম নিয়ে স্বপ্ন দেখেছেন পটকা ফাটানোর শব্দ তার স্বপ্নে গুলির শব্দ হয়ে ধরা দিয়েছিল ট্যাক্সিটা ভবতোষবাবুকে তার বাড়িতে নামিয়ে দিয়ে গেল ঘরে ঢুকে আলো জ্বাললেন ভবতোষবাবু ব্যাগ থেকে কলমের বাক্সটা তিনি টেবিলে রাখতে যাচ্ছেন হঠাৎ ব্যাগ থেকে ঠক করে মেঝের ওপর কি যেন একটা গড়িয়ে পড়ল ভবতোষবাবু অবাক হয়ে গেলেন জিনিসটা দেখে ঘরের উজ্জ্বল বাতির নিচে মেঝেতে পড়ে আছে একটা বুলেটের ফাঁপা ধাতব খোল দেখে মনে হয় বেশ পুরনো সেটা এটা তার ব্যাগে এলো কিভাবে স্বপ্নর কথাটা মনে পড়ে গেল তার মৃগাঙ্ক যখন হজসেন সাহেবকে গুলি করে তখন বুলেটের খোলটা ছিটকে তার গায়ে পড়েছিল তখনই কি সেটা মুখ খোলা ব্যাগে ঢুকে গেছিল তবুও তিনি মনকে প্রবোধ দেবার চেষ্টা করলেন এই বলে যে অনেক সময় পুলিশের লোকরা তাদের অনুষ্ঠানে বন্দুকবাজির খেলা দেখায় গড়ে মাঠে মাঠে বসার পর হয়তো তেমনই খোল কুড়িয়ে পেয়েছিলেন তিনি এখন ব্যাপারটা মনে করতে পারছেন না কিন্তু এরপর তিনি নিচু হয়ে মেঝে থেকে খোলটা কুড়িয়ে নিতে গিয়ে হঠাৎ আরেকটা জিনিস দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তার ধুতির কোঁচায় লেগে আছে ফোঁটা ফোঁটা রক্তের দাগ মৃগাঙ্ক যখন গুলি খেয়ে তার দেহের ওপর গড়িয়ে পড়েছিল সেই রক্তের দাগ খোলটা তুলে নিয়ে কোঁচাটা তুলে ধরে বেশ কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন তিনি মনে মনে তিনি প্রণাম জানালেন সেই অমর শহীদের উদ্দেশ্যে এই রক্তমাখা ধুতি আর বুলেটের খোলটা যত্ন করে তুলে রাখবেন ভবতোষবাবু আর ভাঙা নিবের এই কলমটা তিনি ফেরত দিয়ে আসবেন দোকানে সানডে সাসপেন্সে আজ শুনলেন হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা নিপ ভাঙা কলম সুধাময় বাবুর চরিত্রে সোমক মৃগাঙ্ক চাকলাতার অগ্নি পুলিশ পুষ্পল গল্পের সূত্রধার আমি শ্রী শব্দগ্রহণ দ্বীপ এবং অগ্নি গল্পের কথক ভবতোষবাবু হৎসন সাহেব এবং পর্ব পরিচালনায় দ্বীপ ধ্বনি পরিকল্পনা শুভদ্বীপ পোস্টার ডিজাইন অ্যাস্টারিস্ক শেষ হল হিমাদ্রি কিশোর দাশগুপ্তর লেখা নিপ ভাঙা কলম সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স